আজ মুসলমানদের বড়ই দুর্দিন ভাই ভাই সংঘাত সর্বত্র ইসলামের কল্যাণময় দিক থেকে আমরা অনেক দূরে সরে গেছি আমরা আমাদের ধ্বংস নিজেরাই ডেকে আনছি এ পৃথিবীকে করে তুলেছি বসবাসের অনুপযুক্ত বাংলার মুসলিম বাংলার মুসলিম তোরা কাজ তোরা কাজ তোরা কাজ এতে যদি বিদ্বেষ কোনো মহরমের চার এতে যদি বিদ্বেষ কোনো মহরমের চার বাংলার মুসলিম বাংলার মুসলিম এসেছে সীমার এসেছে কুপার ঘাতকতা ত্যাগের ধর্মে এসেছে লোভের প্রবল নির্মমতা এসেছে সীমার এসেছে কুপার ধর্মে এসেছে লোকের প্রবল নির্মমতা এসেছে সীমার এসেছে কুপার বিশ্বাসঘাতকতা ত্যাগের ধর্মে এসেছে লোভের প্রবল নির্মমতা মুসলিমে মুসলিমে আমি আছে বিদ্বেষের বিশাল মুসলিমে মুসলিমে আমি আছে বিদ্বেষের বিশাল বাংলার মুসলিম তোরা কাজ তোরা কাজ তোরা কাজ বাংলার মুসলিম তোরা কাজ তোরা কাজ তোরা কাজ দিকে মাতা মার বীর দুলাল হোসেনি সেনা আর দিকে যত তক্ত বিলাসী লোভিয়ে দিদের কেনা একদিকে মাতা মার বীর দুলাল হোসেনি সেনা আর দিকে যত তক্ত বিলাসী লোভিয়ে দিদের কেনা ঐক্য যে ইসলামের লক্ষ্য এরা তাহা দেয় ভেঙে ফোরাত নদীর কুল যুগে যুগে রক্তে উঠেছে রেঙে ঐক্য যে ইসলামের লক্ষ্য এরা তাহা দেয় ভেঙে ফোরাত নদীর কুল যুগে যুগে রক্তে উঠেছে রেঙে ঐক্যদে ইসলামের লক্ষ্য এরাতে তাহা দেয় ভেঙে ফোরাত নদীর ফুল যুগে যুগে রক্তে উঠেছে রেঙে এরা ইসলামী সাম্যবাদের গড়িয়াতে খাল খাল এরা ইসলামী সাম্যবাদের গড়িয়াতে খাল খাল বাংলার মুসলিম সুরাকার সুরাকার সুরাকার বাংলার মুসলিম সুরাকার সুরাকার সুরাকার এনেছে দিদি বিদ্বেষ কোন মহার রবের চাঁদ এনেছে দিদি বিদ্বেষ কোন মহার রবের চাঁদ ওই বাংলার মুসলিম তোরা কাজ তোরা কাজ তোরা কাজ ওই বাংলার মুসলিম তোরা কাজ তোরা কাজ তোরা কাজ